রয়েছে এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন যে বড় বড় আইম্বাইকেরাম যারা রসুল্লাহাম সাহাবাইকরামদের পরে তাবেইনদের যুগে বা তাবা তাবেইনদের যুগে বা তারপরে পয়দা হয়েছেন তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় ইমাম মহাদিস আমিরুল মহফিল হাদিস ইমাম বুখারি রহমাহুল্লাহ তাহলে আজকে আমরা এই সহিউল বুখারির দ্বিতীয় পর্ব শুরু করব তাতে আলোচনা প্রথম করো ইমাম বুখারি রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী তার পরিচয় আর তারপরে সহি বুখারি সম্পর্কে কিছু কথা গত সপ্তাহে আলোচনা হয়েছে আর সহি আল বুখারি সম্পর্কে কিছু কথা আরো বাকি রয়েছে সেগুলি সম্পর্কে সবাই সাত দিলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি এই মহান এমামের পরিচয় আমরা সাধারণ মানুষ জানি আল এমাম আল বুখারি ইমাম আল বোখারি বোখারার দিকে সম্পৃক্ত করে বোখারা একটি শহর সে বোখারা শহরের সাথে সম্পৃক্ত করে কি বলা ইমাম বোখারি তার বংশ পরিচয় দিয়ে শুরু করি তার কনিয়াত উপনাম ছিল আবু আবদুল্লাহ কনিয়াত ছিল আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ মানে কি আবদুল্লাহ তার ছেলের নাম আবদুল্লাহ ছিল কি তার ছেলে মেয়ে ছিল তিনি বিয়ে করেছেন করেননি এই নিয়ে আছে কিন্তু তার ছেলে মেয়ে ছিল না এতে একমত সময় আবু আবদুল্লাহ কুনিয়াত ডাক নাম তাহলে এর দ্বারা বোঝা যায় এবং এছাড়াও সাহাবাই কালামদের যুগে এইরকম কনিয়াত রয়েছে অনেকের নর এবং নারী সাহাবি সাহাবিয়াতে যাদের ছেলে মেয়ে ছিল না কিন্তু তাদের কনিয়াত ছিল তাই কনিয়াত বা ডাক নাম বা উপনামের জন্য ছেলে মেয়ে শর্ত নয় যে ছেলের নাম আবদুল্লাহ হবে তাহলে আপনি আবু আবদুল্লাহ বলতে পারেন ছেলের নাম মোহাম্মদ হবে তাহলে আপনি আবু মোহাম্মদ হবেন হ্যাঁ এরকম জরুরি নয় জরুরি যেমন মা এসরদি আল্লাহ আনহার কুনিয়াত কি ছিল আবদুল্লাহ কিন্তু তার ছেলে মেয়ে ছিল তো এরকম একটি অধ্যায় সেই আছে সন্তান সন্ততি না থাকা সত্ত্বেও কনিয়াত গুপ্য নাম গ্রহণ করা যায় এখানে আপনার এতরাজ করার কোনো অধিকার নেই কেউ যদি নিজের উপর নাম নিজে চয়েস করে আপনি আবু মোহাম্মদ আবার কিসের আপনার ছেলে নেই মোহাম্মদ আমি কিছু আল্প যে কাজগুলি আমাদের দেশের লোকেরা করে আপনি আপনার চয়েসে চলেন আর সে তার চয়েসে চলুন সে কোনিয়ত নিজের চয়েস করতে পারে এইরকমই নিসবত সম্পৃক্ততা চয়েস করতে পারে হ্যাঁ? কেন বোখারি লিখবেন আপনি তো তো থেকেছেন আপনি খোরাসানো থেকেছেন খরাসানি কেন লিখবেন না করার অধিকার আছে নাকি না কোনো অধিকার নেই চয়েস যেমন আপনি ঢাকাতেও থেকেছেন আর সিলেটেও থেকেছেন আপনি যদি সিলেটি লিখেন জীবনের অধিকাংশ সময় ঢাকায় থাকলেন আর লিখছেন সিলেটি আমার অধিকার আছে বলার বড় অধিকার তো এই বিষয়গুলিতে আমাদের দেশের এক শ্রেণীর বাঁকা অন্তরের মানুষগুলো বিদাতি বিদাতি অতগ্রস্তরা ঢুকে আর তারপরে বিভিন্ন রকম মন্তব্য করে থাকে যা আপনারা জানেন যেটা তাদের অধিকার নয় আপনি আপনারটা কি করবেন সেটা আপনার ব্যাপার আপনি খুলনার লোক খুলনাবি লিখবেন না সিলেটে এসে চাকরি করেন সিলেটি লিখবেন ওইটা আপনার আপনার না আপনি কিছুই লিখবেন না আমি কিছু লিখবো না ভাই সেটাও আপনার কিন্তু অন্য কেউ কি লিখছে সেটাতে আপনার মন্তব্যের কোনো অধিকার নেই আসলে ভুল কথায় এগুলি হচ্ছে অন্তরের বিদ্বেষের বহিপ্রকাশ কেউ মক্কি লিখলো না বাদারি লিখলো না কেউ বদরি লিখলো বদরে বাস করেছে এমন এক সাহাবির কথা আসলে যিনি বদরে বসবাস করেননি কিন্তু তিনি খ্যাতি লাভ করেছিলেন হ্যাঁ আলবদরি বলে আলবাদারি তো ওরা জীবনীতে লিখেছে যে অনি না বদরের যুদ্ধে শরিক হন বদরের যুদ্ধে শরিক হননি বদরের কাছে বলা হয় তিনশো তেরো জন সাহাবি যারা বদর শরিক হয়েছে সাধারণত কিন্তু বদরের যুদ্ধে শরিক হননি কোন এক সময় বদরে বসবাস করেছেন কিছুদিন নিজেকে বদরি লিখেছেন আর তার অধিকার আছে আপনি বদরি সাহাবি না তিনশো তেরো জনের মধ্যে কেন না আপনি বদরি কেন লিখেন এই অধিকার নেই যাই হোক এটা এই জন্য বললাম যে এতে আপনারা বেদাতিদের খণ্ডন করতে পারবে অনেক ক্ষেত্রে আবু আবদুল্লাহ নাম কি ছিল এমাম বুখারির হ্যাঁ? ইসমাইল মোহাম্মদ মোহাম্মদ নাম মোহাম্মদ এত বড় নাম না আচ্ছা বাংলাদেশে এখন একটা ফ্যাশন এসে নাম রাখা যারা ইসলাম বুঝে তাদের কিন্তু মানে বিন দিয়ে নাম রাখা আরে বিন মানে তো ছেলে হচ্ছে চুমুকের ছেলে আমি হচ্ছি অমুক বিন অমুক হ্যাঁ যেমন তারেক বিন হাফিজ এইরকম করে নাম রাখছে এটা নাম রাখার তৈরি কেন আপনার বাপের নাম যদি হাফিজ না থাকে তো আপনি বিন হাফিজ না আপনার বাপের নাম হচ্ছে ধরেন আব্দুর রহমান আর আপনি নিজের নাম রেখেছেন কি আমার নাম রেখেছি আবার আমার ছেলের নাম রেখেছি তারেক বিন হাফিজ আর আপনার নাম আসলে হাফিজ না আপনার নাম হচ্ছে আব্দুল খালেদ তাহলে এটার নাম যুক্তিসঙ্গত হইল এই নাম রাখা এরপর কয়েকটা ফ্যাশন শুরু হয়েছে ভুল আসলে তো এমামের নাম কি মোহাম্মদ কি বলবেন নাম বলবেন মোহাম্মদ পিতার নাম ইসমাইল মোহাম্মদ ইসমাইল পুরা নাম নাই ওনার নাম মোহাম্মদ বাপের নাম হচ্ছে ইসমাইল দাদার নাম এবার দাদার বাপের নাম আলমগিরা আল মগিরা তিনি হচ্ছেন নিউ মুসলিম ভালোবাসেন দাদার বাপ অথবা বাপের দাদা বাবা যে ইসমাইল ইসমাইলের দাদা মগিরা ইবনে বরদিজবা তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন মজুস অগ্নি পূজক ধর্ম থেকে কানা মজুসিয়ান বরদেজবা মজুসি অগ্নি পূজক ছিল সে এই শিরকুফুরি অগ্নি পূজক অবস্থায় মারা যায় বরদেজবা আর তার ছেলে মহিরা ইসলাম গ্রহণ করেন আল জৌফি এমাম বোখারিকে আল জৌফিও বলা হয় আল বোখারিও বলা হয় আপনার এতরাজ করার অধিকার আছে কিসের জৌফি হবে হ্যাঁ? উনি নিজেকে বা নিজের তার বংশকে তার ছাত্ররা তার ছাত্র ছাত্ররা তার যুগের লোকেরা তার পরের যুগের লোকেরা জৌফি বলে চিনেছে ইমাম বোখারি আল জৌফি জিম আইন ফাইয়া জফি এমা আল বুখারি বলেও তিনি খ্যাতি লাভ করেছেন তাহলে আল জৌফি আল বুখারি এর দুটো নিষ্পত বা দুটো সম্পৃক্ততা তার আছে সম্পৃক্ততা মানুষের কোন বংশের সাথে হয় অথবা কোন স্থানের সাথে কোন বংশের সাথে হয় অথবা কোন স্থানের সাথে হয় যেমন সৌদি আরবে আছে জাহারানি আর কাহতানি বংশের সাথে সম্পর্ক না স্থানের সাথে বংশের সাথে এইগুলো বংশ বলে পরিচিত হয়েছে কিন্তু এই এইগুলো এক জায়গা আছে এলাকা আছে দক্ষিণাঞ্চলে আলবাহা এলাকা আমি গেছি বক্তব্য করতে এবং জাহরান যেটা একেবারে গ্রাম সেখানে এক মসজিদ বক্তব্য আর গ্রামেদ বলে একটা গ্রাম রোড মাঝখান দিয়ে যাচ্ছে ওই এলাকা না গেলে এতগুলি ইতিহাস জানতাম এই রোডের এই পাশটা হচ্ছে জাহারান এলাকা এই এলাকাটা হচ্ছে গামিদ এলাকা এই এলাকার যত বসবাসকারী গোটা সৌদি আরবে ছড়িয়ে গেছে ওরা গামিদি বলে প্রসিদ্ধি লাভ করেছে আর এই এলাকার বংশধর যত গোটা সৌদি আরবে কি আছে যেখানে থাকা না কেন মুজাহারা আর কখনো কখনো বংশের ওপরে কোনো ব্যক্তি ছিল তার সাথে সম্পৃক্ত করে তারা নিজেকে পরিচয় দিয়েছে বা অন্যরা তাদেরকে চেনেছে সুতরাং বংশের কোন ব্যক্তির সাথে তারা কি করেছে প্রসিদ্ধি লাভ করেছে নিষ্পৃত করে কিছুটা এমন বখাইরা সম্পর্কে তার বংশ পরম্পরা তাহলে মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আল মুগিরা বিন আল বরদেসবা আল জৌফি আল বুখারি আল জৌফি আল বুখারি তার জন্ম কাউ জন্মকাল জন্মের দিন হচ্ছে জুমার দিন এইরকম জুমা পাচ্ছিল বাদাসাল্লাহ জুমার পরে মোবারক সময় আশারাতামিন সৌয়া তেরোই সৌয়া কত তেরোই সৌয়া হিজড়ি কত বলতে পারেন হিজড়ি একশো কে বললো মাসাল্লাহ একশো চুরানব্বই হিজড়ি কোথায় জন্ম নিয়েছেন বোখারা মদিনাতুন মাউফা ফি উজবেকিস্তান বোখারা এই শহরটি খুব প্রসিদ্ধ শহর কোথায় বর্তমান যে উজবেকিস্তান নামে একটি দেশ রয়েছে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল আমার আমরা ছোটকালে সোভিয়েত ইউনিয়ন দেশটি জানলাম এখনকার ছেলেরা জানবেন যে সোভিয়েত ইউনিয়ন একটা দেশ ছিল যাতে অনেকগুলি দেশ তারা কমিউনিস্টরা দখল করে এটা বড় বিশাল একটা পরাশক্তি তৈরি হয়েছিল আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তারপরে সেই দেশগুলি সব আলাদা আলাদা হয়ে গেছে আজারবাইজান উজবেকিস্তান তাজিকিস্তান এই কাজিকিস্তান এই তার মধ্যে একটা হচ্ছে বর্তমান যেটা রুশ রাশিয়া বড় ইয়ে হয়ে গেছে বোখারিও তিনি বোখার আল্লাহ সুতরাং তিনি হচ্ছেন বোখারি আর তার মাতৃভাষা কি ছিল ফার্সি ছিল সুতরাং ফার্সি আসল তিনি আরব বংশোদ্ভূত না তিনি ফার্সি ভাষাভাষী তাহলে আল্লাহ দিনের খেদমত কাকে দিয়ে নেবেন কখন কাকে দিয়ে নেবেন আল্লাহ জানেন আরবি হলে তারা তারা দিন মানুষের খেদমত হবে বহু আরব আইমা গ্রামে দিনের খেদমত করছে এতে কোনো সন্দেহ নেই বরং প্রথম যুগে আরবরাই দিনের খেদমত করেছে সাহবাই কেরাম তাবেদের যুগে আর তারপর থেকে ধীরে ধীরে অনেক অনারব এমন একটা দিক আল্লাহ রবুল্লা আলমী এই ভাগ বন্টনটা করে থাকেন মাঝে মাঝে আমি এটা নিয়ে গভীরভাবে খুব চিন্তা করি আল্লাহ চিরকাল এক এলাকায় দেনের খেদমতকে রাখেন না কোন দেশে রাখেন কখনো কোন এলাকার মানুষকে দিয়ে আল্লাহ ইসলামের খেদমত নিয়েছেন বড় ধরনের কখনো কোন এলাকা ওই যে এলাকায় একসময় অনেক ইসলামের খেদমত করেছে যুগের আবর্তন বিবর্তনে সে এলাকা এখন হয়তো আলেম বড় আলেম শূন্য হয়ে গেছে যেমন এই এলাকাগুলির কথা বলি আজারবিজান উজবেকিস্তান তাজিকিস্তান এসব যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে হ্যাঁ এমাম তিরমিজির বাড়ি হ্যাঁ এমাম আবু দাউদের বাড়ি সেজিস্তান তারপরে এমাম বুখারি হ্যাঁ এমাম মুসলিম নেশাব তার বাড়ি ছিল নেশাব জি হ্যাঁ এই এলাকাগুলিতে এখন আর এমন কোনো আলেম নেই বললেই চলে আর বহু বেদাত ছেয়ে সেসব দেশে এক সময় ছিল সেই সময় হয়েছে তার আগে সাহাবাই কেন তাবেন তারপর তাবা তাবেনের যুগের যুগের পরে হয়েছে এই যুগটা ছিল মহাদিসদের অধিকাংশ কিন্তু এই এলাকার বড় বড় মহাদিস এলাকা তার না ফিলিস্তিনের এক সময় মেশরের বড় বড় আইম্মা কেরাম পয়দা হয়েছে এমাম হাফিজ হাজার রহমতুল্লাহ মেশর এমাম সুইদি মেশর এমাম ইসুল আলী ওই রকমের কোনো আলেম যারা হয়েছে এমনিতে নাই আর তারপরে তো ভারত মহাদেশে অনেক মহাদেশ পয়দা হয়েছিল হ্যাঁ। এবং আবদুল্লাহ মহাদেশ দেহলবি মহাদেশ দেহলবি আর তারপরে নওয়াজ সিদ্দিক হাসান খান ভোপালী আমিরাজ নাজির হুসেন দেহলবি এরকম অনেক আইন বা ওলামা মহাদেশিন পয়দা হয়েছে এখন নাইয়ের দিকে প্রায় আবার আরব দেশের দিকে ফিরে আসছে দেখেন আরব দেশে যে ইসলামের হচ্ছে আবার ফিরে এসছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে সৌদি আরবের চাইতে বড় আলেম বর্তমানে কোথাও নেই আমি মাঝে মাঝে ওই একটা আয়াতকে নিয়ে চিন্তা করি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাদের পার্থিব জীবনটাকে আমি নিজে ভাগ করে দিয়েছি আল্লাহ ভাগ করে দিয়েছি এটা যেমন এই ক্ষেত্রে যে ক্ষেত্রটি নিয়ে আলোচনা করলাম তেমনি ছেলে আরো সন্তানের আলেম হওয়ার দিক বড় আলেম সেই জন্য বড় আলেম তার ছেলেরা হবে এটা জরুরি নয় আল্লাহ এই ক্ষেত্রে ভাগ বন্টন করে একটা জাহিলের ঘরে একটা কৃষকের ঘরে একটা গরিবের ঘরে বড় বড় আলেম পয়দা হচ্ছে আবার বড় বড় আলেমদের ঘরে কিছুই পয়দা হল না ওদের দ্বারা কিছু হল না তৌফিক আল্লাহ তৌফিক দিলেন না আলেমের ছেলেদের ঘরে কিন্তু যে একজন মূর্খ লোক ছিল সাধারণ প্রাইমারি শিক্ষিত ছিল একজন মুন্সি মানুষ ছিল একজন নামাজি দিনদার ছিল আল্লাহ তার অন্তর দেখেছেন অথবা আল্লাহর রকম তাকে পরীক্ষার জন্য দিয়েছেন এই নয় যে তাকে ছেলে আলেম দিয়েছেন সেই জন্য সে খুব নেক মানুষ এটাও জরুরি নয় আবার অনেক সময় তাকে পরীক্ষার জন্য দিয়েছেন যে তোকে আল্লাহ এত বড় গিফট দিলেন তুই কি সুক্রিয়া আদায় করছিস এটা তো হতে পারে যেন কখন আপনি মনে করবেন না যে আমি খুব ভাগ্যবান যেহেতু আমার ছেলে বড় আলেম আছে আপনার আকিদা আমল প্রমাণ করবে আপনি আপনার জীবনটা প্রমাণ করবে যে আপনার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন আছে তারপরে যদি আপনি নেক সন্তান পেয়ে থাকে দিলের খালেন তারপরে আলহামদুলিল্লাহ নেমাতুন আল্লাহ নেমা নিয়ামতের উপর নিয়ামত বরকত আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম জীবন দান করেন এবং আল্লাহ দিনের খাতেম হিসেবে কবুল করেন যখন দাস দাসের যুগ ছিল কেউ যদি একটা দাস দাসীকে মুক্ত করে তার সাথে একটা ওয়ালার সম্পর্ক হয় মিত্রতার সম্পর্ক হয় ওয়ালা মানে মিত্র বড় এহসান করলো যে এই দাসত্বের জীবন কাটাচ্ছিল তাকে স্বাধীন করে দিলেন সে স্বাধীন হলো তার আগামী বংশধর যত সব স্বাধীন কত বড় একটা নিয়ম না হলে সবগুলি সব দাস আর দাস আর দাসী দাসের ছেলে দাস তার ছেলে দাস দাস আর দাস দাসেরই বংশ এটা হচ্ছে স্বাধীন করার মৃত্যু স্বাধীন করার কারণে তার সাথে একটা মিত্রতার সম্পর্ক বলা লহমাতুলকা লহমাতুল নাসার যেন বংশীয় সম্পর্ক একটা অটুট সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক তেমনই এই স্বাধীন করার এহসানের অনুগ্রহের সম্পর্ক আরেকটা হচ্ছে ওয়ালাউ ইসলাম আগের যুগে কেউ কারো হাতে যদি ইসলাম গ্রহণ করত কেউ কার কাছে এসে যদি ইসলাম গ্রহণ করত তাহলে সেটা ছিল ইসলামের মিত্রতা কারণ এটা এত বড় এহসান যে ওর ওসিলাতে আমি ইসলাম কবুল করতে পেরেছি বা মুসলিম হতে পেরেছি এটা ছিল ওলাউল ইসলাম তো এমাম বুখারি রহমাহুল্লার বাবার দাদা মুগিরা রহমাহুল্লাহ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন একজন আলেমের হাতে ইমামের হাতে তার নাম ছিল আল ইয়ামান আল জৌফি তার নাম কি ছিল ইয়ামান আল জৌফি তো জৌফি বংশের আল ইয়ামান নামক কোন আলেমের কাছে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কে এবং বখারির বাবার দাদা মহিরা সুতরাং বংশ পরম্পরা তিনি নিজেকে কি লিখতেন বা তাকে লোকেরা চিন্তু কি বলে যে জৌফি বংশের লোক মানে এমন ব্যক্তি যেই ব্যক্তির সম্পর্ক জৌফি বংশের সাথে মানে জৌফি এমাম জৌফি রাতে তারা ইসলাম গ্রহণ করেছে এই হচ্ছে তার প্রতিপালন এবং তার দিনই শিক্ষা তিনি প্রতিপালিত হয়েছেন হালাল রুজি হালাল রুজি দিয়ে ছেলে মেয়েকে যে প্রতিপালন করতে পারে এর বরকতি আলাদা রয়েছে আপনি যদি বিনা পয়সাতে খালি হাতে রেখে যান ছেলে মেয়েদেরকে তবুও দেখবেন আপনার ছেলে মেয়ে সুখী থাকবে যদি হালাল পয়সা দিয়ে তাদের রুজির ব্যবস্থা করেন তাদের খাওয়ান তাদের পড়ান আর হারাম দিয়ে যদি অনেক সুখের জীবন আপনার ছেলে মেয়েরা কাটায় হারাম দিয়ে আপনার ছেলে মেয়েকে মানুষ করেছেন যতই আপনি ভালো শিক্ষা দেন যত বেশি পয়সা খরচ করে পড়ান আপনি আর যত ভালো স্কুল আর মাদ্রাসা আর কলেজে পড়ান না কেন আপনার ছেলে অমানুষ হবে মানুষ হবে না আল্লাহ শিখে রাখেন আর নিজে পরীক্ষা করে দেবে যে আল্লাহ আমি ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে যেতে পারি আর না পারি জমি জায়গা বাড়ি গাড়ি দিয়ে দিতে পারি আর না পারি আমি যাতে করে এলম আর আদব দিয়ে দিতে পারি তালিম আর তরবিয়ত দিয়ে দিতে পারি এটা যদি আপনার টার্গেট থাকে আর হালাল রুজি খাওয়ায় হারাম খাওয়িয়ে তাদের যেন ধ্বংস না করি কারণ হারাম খাওয়া সেটা অসতা ধ্বংস করে দিলাম না আমি হয়তো তাকে একটু সুখী করতে চাইলাম কিন্তু তাকে হারাম খাওয়ানোর জন্য সে বেনামাজি হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল লম্পট হয়ে গেল মৃত্যু হয়ে গেল চোর হয়ে গেল ডাকাত হয়ে গেল কুখ্যাত হয়ে গেল আপনিও সুখ শান্তি চাইলেন ছেলেটা পড়ছে স্কুল কলেজে অনেক রাত জাগছে থাক এখন জাগাবো না একসময় নামাজ ধরে ফজরটা থাক উঠাব কিন্তু আপনি ছেলেটাকে ধ্বংস করে দিলেন খাওয়াচ্ছেন হারাম আর ফরজগুলি আদায় ঠিকভাবে করাচ্ছেন না আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করছেন এবং চুপ করছেন না দশ বছর হয়ে গেছে এখন ওকে নামাজ পড়ান নামাজ যদিও ফরজ হয়নি কিন্তু নামাজ পড়াও ট্রেনিং করাও কারণ পনেরো বছর পরে ট্রেনিং করে ট্রেনিং নেবে না ট্রেনিং এর বয়স শেষ হয়ে গেছে তোর বিরুদ্ধের বয়স শেষ হয়ে গেছে রক্ত গরম হয়ে গেছে জি হ্যাঁ শরীর শক্ত হয়ে গেছে আর তারপরে হাড় মজবুত হয়ে গেছে হাড় এখন ভাগায় আছে এখন এই ভাগাকে সোজা করা যাবে পনেরো বছর বয়সে বলবে চল বাবা নামাজ পড়তে চল যাও যাও আসছি খুব যদি ভালো ছেলে হয় যাও যাও আসছি আর না হলে বলি যাও তোমার কাজ তুমি করো তোমার কাজ কত এগুলো কথা শুনলাম কত পরিমাণে তুমি এত বিরক্ত করিও না হ্যাঁ তুমি তোমার মতো চলো আমি আমার মতো আউজ ছেলে বলছে বাটা ঢোলের খাচ্ছে করার কিচ্ছু নেই হাড় মজবুত থেকে গেছে মারতেও পারবেন না মারলে মার খেতে হবে আর মায়ের খেয়ে মার চুরি করতে হবে মানের জুতো জন্য তখন মায়ের খেয়ে মার চুরি করতে বুঝলেন তো মার চুরি করা হ্যাঁ, মানে সমাজে বলতে পারবেন না যে আমার ছেলে আমাকে মেরেছে বেহাদি করেছে মানুষ সম্মানের ব্যাপার সব সুতরাং আপনি হালাল খাওয়ান আর ইসলামিক পরিবেশ দেন টাকা পয়সা একটা দিয়ে যেতে পারেন না যে আল্লাহ আমি হয়তো কথা অনেকবার বলি আর বলছি যে আল্লাহ আপনাকে রুজি দিতে পারেন একবারে সর্বহারা যে রুজি দিতে পারেন আর অনেক সর্বহারা কিছু ছিল না অনেক সুখে জীবনযাপন কাটিয়েছে সে আল্লাহ আপনাকে আপনার ছেলে মেয়ে সবাইকে রুজি দিতে পারে সবার ভাষা কেউ কারো রুজি খাবেন আপনি দিয়ে যাবেন তাহলে খেতে পাবে আপনার ছেলে মেয়েরা এটা ধারণা ভুল তবে হালাল তরিকাতে কিছু দিয়ে যেতে পারেন ঠিক আছে এটা নিষেধ করেন ইসলাম কিন্তু সেটা দিয়ে যাওয়ার জন্য মরিয়া হবেন আর হারাম উপার্জন করবেন আপনি কারো হক নষ্ট করে ছেলে মেয়েকে দিয়ে যাবেন কারো বেমানি আত্মসাত করে দিয়ে যাবেন আপনি না বরবাদ করে দেবেন ছেলে মেয়েকে অসম করে দিলেন আপনি খারাপ করলেন আপনি কেমতের দিনে লাফে সব অনুচিত হয়ে যাবে তখন ওই ছেলে মেয়েরা বলবে আল্লাহ আমি যে খারাপ দিয়েছিলাম কি জন্য আমার বাবা হারাম খাওয়াই আমাকে মানুষ করেছে মেয়ে উধাও হয়ে গেছে কোর্ট ম্যারেজ করেছে আমাদের দিনে বলবে আল্লাহ আমার দোষ আমার বাপের দোষ আমাকে তো তরবিয়তে তৈরি কর্তা আমাকে সহজ শিক্ষায় পড়িয়েছে আমাকে হারানো খাওয়াইছে তো আমি ভালো কি করে হবো ধৈর্য ধারণ করেন যে অবস্থায় আছে হালাল খান হালাল খাওয়াচ্ছেন আল্লাহ তৌফিক দান তো বলছেন রব্বিয়া বিল হালাল তৈরি এমাম বুখারির তর্বীয় প্রতিপালন হয়েছিল হালাল পাক পবিত্র রুজি ইসমাইল তার বাবা একজন ছিলেন যদি মতো প্রসিদ্ধ না কিন্তু সেই একজন তিনিও ছিলেন না হাদিসের যথেষ্ট জ্ঞান তার পিতা বলছেন এন্তেকালের সময় এন্তেকাল করছেন আর এমাম বখারি তখন একেবারে নবলোক এতিম বলছে আমার সমস্ত ধন সম্পদে একটি পয়সা একটি টাকাতেও কোনো হারামের সন্দেহ নেই হারাম নেই বলেন কি বলছে হারামের সন্দেহ করে তুলছে সন্দেহ কি জানি হালাল না হারাম অনেক রুচি কিন্তু আমরা গ্রহণ করি জানি না এটা হালাল হবে না হারাম যেমন আপনি বাকালে চাকরি করছেন হ্যাঁ যেখানে চাকরি করছেন এখানে সৌদি আরব আর ভাবছেন যে কফিলে যখন পাকালাতে চাকরি করছি অথবা হোটেলে চাকরি করছি তো আমি ইচ্ছা মতো খাবো সেখানে আপনি আপনার যুক্তি তো মনে করছেন আমি যদি এখানে পাকালা থেকে ডেলি দশ রিয়ালেরও খাই কোনো নাস্তা দি দশ রিয়াল আপনি আপনার ইতিহাদে আপনি দশ বিশ রিয়াল খেয়ে ফেললেন দশ রিয়াল খেয়ে ফেললেন অথচ আপনার পয়সা দিয়ে যদি কোনো দিন দোকান বন্ধ থাকে বা ছুটি থাকে তো আপনার পয়সা দিয়ে হয়তো দুনিয়ালে নাস্তা করবেন আপনি এখানে যখন কফিলের আপনি নাস্তা করছেন তখন দশ রিয়ালে করছেন আর নিজের পয়সা দিয়ে পকেট থেকে নাস্তা করছে তখন এক রিয়ালের চা আর এক রিয়ালের হয়েছে একটা স্যান্ডউইচ ধরেন উদাহরণস্বরূপ এখন বেড়েও যেতে পারে আমি ওই সব খবর টবর রাখি না শুনেছেন নাকি বেড়ে গেছে হ্যাঁ চায়ের দাম বা তো চিন্তা করতে হবে এখানে আপনি যত হাত করেন হারাম নয় হারামের শুভ হারামের সংমিশ্রণ হ্যাঁ? আপনাকে মধ্যম পন্থ অবলম্বন করতে যেটা আপনি নিজে খান সাধারণত সেটাই খেতে হবে আজকে খেয়েছি ফিরে হ্যাঁ? ফিরে অসুবিধা নেই বলেছে যে অসুবিধা নেই তুই নাস্তা করিস নাস্তা নাস্তার একটা সীমা আছে নাস্তা মানে আপনি মালিকের ফিসিয়াল খরচ করেন না নাস্তা মানে আপনি এত বেশি যেটা আপনি সাধারণত কখনো করেন না নিজের পয়সা দিন না তো এই জন্য একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হারামের সন্দেহ থেকে যাওয়া নবিসন কি বলেছেন অমান ওয়াকাফি সুভাত ওয়াকাফিল যে সন্দেহে পড়লো সে হালাল না হারাম সন্দেহ হালাল না হারাম দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে যেই ব্যক্তি সন্দেহর কাজ করে সন্দেহর জিনিস খেয়ে ফেললো ব্যবহার করে ফেললো সে হারামে লিপ্ত হয়ে গেল যেমন সীমানার কাছে ছাগল চড়ানোর মতো নবী সাল্লাহ বলেছেন যাই হোক কথা লম্বা না করে তাহলে বোঝা গেল যে ইমাম বুখারির পিতার যে ধন সম্পদ যা তিনি ছেড়ে গিয়েছিলেন যাতে প্রতিপালিত হয়েছিল ইমাম বুখারি রহমতুল্লাহ তাতে হারামের কোন সন্দেহ পর্যন্ত ছিল না সংশয় পর্যন্ত ছিল না ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহের জন্ম একশো প্রথম তিনি হাদিস ওই যুগে একটু বড় হলে আরবি একটু লেখাপড়া যখন করতে পারলো তখন হাদিস চর্চার যুগ ছিল সেটা সেটা ছিল কি হাদিস চর্চার যুগ হাদিস শিক্ষা হাদিস শিখতে হবে হাদিস চর্চা করতে হাদিস মুখস্থ করতে হবে আর মানুষের সেই শক্তি তখন অসাধারণ ছিল এখন কল্পনার বাইরে ছিল স্মৃতি শক্তি মানুষের ধীরে ধীরে দুর্বল হয়ে যায় বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণে আজকাল যে হইচই আর এই যে আওয়াজ ঢোলঢাল আর এই সব শহরের জীবনযাপন এগুলি আমাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে ফেলেছে কত যে আঘাত লাগছে ব্রেনটাতে বিভিন্ন আওয়াজগুলি শুনে এটা আপনি বুঝতে পারেন না কিন্তু এগুলো স্মৃতিশক্তি আমাদের ধীরে ধীরে দুর্বল করে যেমন শারীরিক শক্তি দুর্বল হয়ে গেছে তাই না ভেজাল খাওয়ার জন্য ঠিক হয়ে কিন্তু আগের যুগের মানুষরা এখনো আমার সাথে যেসব সাথী সঙ্গীগুলো বেদুইন সাথী মানে ওরা ওর বাপ দাদারা বুকুই ছাগল চড়ায় আরব দেশে এরকম বংশ ওরা গিয়ে মনে হচ্ছে আমার সাথে যারা লেখাপড়া করেছে ওদের ব্রেন সুফান আল্লাহ একবার পড়লে এখনো একবার নয় দুইবার পড়তো মুখস্ত যারা শহরে বসবাস করে ওই ছেলেরা ভালো রেজাল্ট করতে পারতো না কোন রকম টেনে টেনে বাস করত আজকাল শহরে সবাই বাস করতে চাইছেন কিন্তু গ্রামের কিছু ভালো দিক আছে প্রথম তিনি হাদিস শোনা শুরু করেন দুইশো পাঁচ হিজড়িতে তার মানে কত বয়সে এগারো বছর বয়সে এগারো বছর বয়সে আর তার আগে কিন্তু কোরআন মুখস্থ হয়ে গেছে আলেম মহাদেশ পেয়েছে তাদের কাছ থেকে হাদিস শোনা শুরু করেন ছোট থেকে হাদিস মুখস্থ করার জন্য অত্যন্ত তিনি উদ্গ্রীব ছিলেন পাগল ছিলেন যে হাদিস মুখস্থ করবে প্রথম তিনি সফর শুরু করেন দুইশো দশ হিজড়িতে দশ আর এদিকে চুরানব্বই যেহেতু জন্ম ছয় ষোলো বছর বয়সে ষোলো বছর বয়সে তিনি সফর শুরু করেন হজের সফর হাজ্জামা আফি ওমে বাক্য নেই আইসুল ভাইয়ের সাথে আর মায়ের সাথে হজে সফর করেন হজ করে ভাই চলে যায় মা চলে যায় কিন্তু মক্কা ও থেকে যান তিনি শেখার জন্য যেসব ছিলেন তাদের শেখার জন্য তারপরে বিভিন্ন শহরে যান তার মধ্যে তিনি সেই যুগে বর্তমান ইয়ামানের যে সানআ রয়েছে সানআ রাজধানী সানআতেও তিনি গিয়েছেন সানআতে সেই যুগে বড় একজন মহাদেশ ছিলেন সে মহাদেশের নাম হচ্ছে কে বলতে পারে বড় একজন মহাদেশ ছিলেন এমন দেশের এবং বোখারি ওস্তাদ প্রসিদ্ধ ওস্তাদ এমাম আব্দুর রাজাক আস্তান আদি এমাম আব্দুর রাজাক আস্তান আদি খোরাসান গেলেন খোরাসান কোন দিকে এক যুগে আমাদের বাপদাদের কাছ থেকে আমরা যে খোরাসানি জিহাদ মানে ইংরেজ আর শিখদের বিরুদ্ধে যে জিহাদ হয়েছিল সেটাকে খোরাসানি জিহাদ বলেছেন সেটা ছিল পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডার এলাকাতে বহু বাঙালিরা এই খোরাসানি জেহাদ অংশ নিয়েছিল ইংরেজ আর সিখদের বিরুদ্ধে আর বালাকোটে অনেকে শহীদ হয়েছেন শাহ ইসমাইল শাহিদ রহমতুল্লাহ এবং সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আল ইব্রাহিম তাদের সাথে শাম দেশে গেলেন দামেশকে ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাস মেসের গেলেন এর আগে বিভিন্ন শহর বাগদাদ বাসরা কুফা বাগদাদের বাগদাদ মেরারান এই কয়েকবার করে তিনি বাগদাদ গেছেন বাগদাদ তখন এলমের শহর ছিল এলমের শহর এলমের শহর জ্ঞানের শহর কোনটাকে বলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বাগদাদ কয়েকবার করে তিনি সফর করেছেন তিনি হাদিস লিখেছেন তার ওস্তাদের সংখ্যা এক হাজার আশি জনের কাছ থেকে এক হাজার আশি জন মহাদেশ থেকে তিনি হাদিস সে এর হাসিল করেছেন লিখেছেন মুখস্ত করতে লিখে মুখস্থ তাতে একবারই লিখিত বরং তার তো রয়েছে সাথী সঙ্গীরা সব লিখত আর উনি লিখতেন না তখন সাথীরা সব তাকে কি করতো উপহাস করতো ঠাট্টা মজা করতো কি রে কি করছিস তুই বেকার বেকার বসে হ্যাঁ আমরা লিখছি তুই লিখিস না এত লাভ কি এরকম পয়সা কেউ তো কেউ তামাশা করতেছিস হ্যাঁ তখন একদিন তিনি জেদ করে ও জেদে এসে বললেন ঠিক আছে কি কি লিখেছ এতদিন পর্যন্ত ধরো আর আমি শোনাচ্ছি একদিক থেকে শুধু হাদিসের মতন না গত সপ্তাহে বলেছিলাম মতন আর ইয়ে সনাদের কথা কাল হাদাসানা ফল কাল হাদাসানা ফল কাল হাদাসানা ফল আর না নবী হরে তাই আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক উল্টো পাল্টা তখন সবাই তাকে মেনে নিল যে হ্যাঁ এর একটা ভবিষ্যৎ আছে উজ্জ্বল ভবিষ্যৎ তাকে জিজ্ঞেস করা হয় আতাহফাজ জামিয়া মা আল তহফিল মুসান্নফ তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার এই যে লিখনি তাতে যা কিছু করেছেন সবকিছু কি মুখস্থ করেছেন যা কিছু এটা আছে তার কোনটাই যে হাতিস লিখছেন কোনটাই আমার অস্পষ্ট নাই আরো বলতে ওয়াকাল এপর বখারি বলতেন রহমাহুল্লাহ আলফা হাদিস এক লক্ষ হাদিস আমার মুখস্থ আছে হাদিস আর দুই লক্ষ নয় জাল এইরকম হাদিস আছে মুখস্থ করতে হয় আলেম হলে আর জাল জয়ীও মুখস্থ করতে সহি কথাও প্রচার করতে হয় আর জাল জয়ীব সম্পর্কে সতর্ক সাবধান করতে হয় তার খণ্ডন করতে হয় তাহলে আপনি কেনার মত করতে পারবেন আগে তারপরে ইল্লাল্লাহ আগে নেগেটিভ বাতিলকে না করো তারপরে হককে ইল্লাল্লাহ হ্যাঁ করো এইটা কালেমা তাইবা আমাদেরকে শিখিয়েছে জানিস না আল্লাহ তাবুদু ইল্লা না হ্যাঁ না হ্যাঁ ছাড়া ইসলামের মত হতে পারে আজকাল কিছু লোক নিজেদেরকে মধ্যমপন্থী বলে সো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ খালি ফজিলত বয়ন করো আর না হলে পজিটিভ বলো কেউ যে যা করছে করতে দাও কে কবর চিন্তা করছে তাও অসুবিধা নেই আর কেউ ইসলামের এইভাবে বুঝছে ওইটা ওইভাবে বুঝতে দাও যে যা করছে সব এক একে অপরের পরিপূরক এই কথাটি ভুল একে অপরের পরিপূরক কথাটি সম্পূর্ণরূপে ভুল নয় না সম্পূর্ণরূপে সহি যদি বলে ঠিক পুরো কথা বলুন সবাই যদি হকপন্থী হয় তাহলে একে অপরে পরিপূরক সবাই যদি কোরআন সন্ন্যার কথা বলে তো একজন অপরজনে পরিপূরক একজন সবকিছু করতে পারে না আমি ধরেন হাদিসের দাস দিচ্ছি আর একজন ধরেন ফেটার দাস দিচ্ছে তো একজন অপরজন পরিপূরক হল না কিন্তু কিন্তু সহি আকিরা হাজির হইতে হবে আর যদি একজন বেদাতি কথাবার্তা বলছে ইসলাম নামাজও শিখাচ্ছে কিন্তু ভুল নামাজ শিখাচ্ছে বহু লোকে নামাজ ধরিয়েছে বহু নাস্তিক তার হাতে ইসলামের দিকে এসছে আপনি তার সমালোচনা করেন ভাই ভুল ইসলাম শিখিয়েছে তাহলে সেটাকে না করতে হবে সেটাকে না করতে হবে সতর্ক সাবধান করতে হবে এমন বোখাই রহমাউল্লাহ এক লক্ষ সহি হাদিস আর দুই লক্ষ জাল সহি হাদিস মুখস্থ করা থেকে এই শিক্ষা আমরা নিতে পারি না কেন জাল সহি মুখস্থ করে আমার ব্রেনটা নষ্ট করবো বলতে পারতেন না মুখস্থ করে ধরতে পারবো না যেগুলো জাল মুখস্থ আছে তার মানে এগুলো যে জাল কথা কেউ যদি বলে বা কেউ যদি লিখে প্রচার করে বলে এটা জাল এটা জয়ীফ এটা ঠিক নয় আমরা এই জন্য মাঝে মাঝে বেদাতি কিতাব পড়ি আর বেদাতি কিতাব না পড়লে তুমি তারপরে জানতে পারবো না ঠিক না কিন্তু আবার এই ক্ষেত্রেও মধ্যম পথ অবলম্বন করতে হবে কিছু লোক আছে কোরআন এবং মৌলিক বিষয়গুলো বুঝে না তৌহিদ আকিদা মানহাজি বুঝে না আর বলছে যে আমি নন মুসলিমদের সাথে তর্ক করার জন্য তাদেরকে ইসলামের দাওয়া দেওয়ার জন্য আমি বেদ পড়ছি আমি বাইবেল পড়ছি কোন কথা তোমার ফাউন্ডেশন মজবুত নাই তুমি যে কোনো সময় গোমরা হয়ে যেতে পারো আপনার আকিদা মানহাজ যদি শক্তিশালী না হয় এইদিকে ভালো এলেন নাই আর বলছেন আমি বিদ্যার্থীদের কিতাবগুলি পড়ছি তাদের খণ্ডন করার জন্য অনেক আমাদের ভাই আপনাদের মধ্যে যারা একটু পুরাতন হয়েছে তারা কি করে একটা বিদাতি কিন্তু নিয়ে এলো তো বলছে শেখ এটা দেন আমি পড়ে দেখবো এটা আপনার জন্য ক্ষতিকর কারণ আপনি এখনো ভালো কোরআন সন্ধান এই যে বাতিল গুলো খন্ডন করতে পারে এতটা যোগ্যতা অর্জন করেন সুতরাং আপনি বিদাতিকে এটা পড়বেন এই আলেম মদিনে মদিনায় পড়েছে আকিদা মানহাজ বুঝেছে তারা পড়ুক তাদের কিছু কাজে আসে কিন্তু আপনারা প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে আছে না বলছেন একটু বেদাতিদের কিতাবগুলি পড়ি কারণ ওদের আমি কি করবো ওদেরকে ওদের কিতাব দিয়ে খণ্ডন করবো এই যোগ্যতাই পয়দা হয়েছে আপনার মধ্যে যে আপনি খণ্ডন করবেন সুতরাং আপনাকে আগে হ্যাঁ, হ্যাঁটা শিখতে হবে তারপরে নাটা শিখতে হবে আগে হক শিখতে হবে তারপরে বাতিল শিখতে হবে বাতিলকে বাতিল চিহ্নিত করার জন্য বাতিল থেকে সতর্ক করার জন্য নিজের সতর্ক সাবধান বেঁচে থাকার জন্য তার ব্যক্তিত্ব সম্পর্কে তার শারীরিক গঠন সম্পর্কে বলেছেন যারা তার জীবনে লিখেছেন নাহি ফেটিস একবারে হ্যাংলা পাতলা ছিল দৌলা পাতলা মানুষ ছিলেন লেসাবিত্তবিল খুব বেশি লম্বা মানুষ ছিলেন না ওয়ালাবিল কাসির আর খাটো মানুষও ছিলেন না তার মানে মাঝারি সাইজের মানুষ ছিলেন তাই এবং মনের দিক থেকে অত্যন্ত খোলা মনের মানুষ ছিলেন রাকিবুর সুগুর তার অনুভূতি খুব সূক্ষ্ম ছিল দেখেন অনুভূতি মানুষের অনেক রকমের আছে তাই না একজন সামান্যতে বুঝে সামান্যতে বুঝে কিন্তু অনেকে আছে মোটা অংশ আমরা বলি কি আমাদের মাসে মোটা অংশ বুঝে ও বুঝে না কিছু ভুল করতে আছে ধাক্কা খেতে আছে কার সাথে বিয়াদি হল এই কথাটা এখানে বলা যাবে যাবে না বুঝে না খুব কম খেতে কম খাওয়া কম খেলে সুস্থ থাকবেন এটা আজকাল প্রমাণিত হচ্ছে কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যে যুগে মেডিকেল সায়েন্স মানুষ জানতো না সেই যুগে অত্যন্ত কম খেতেন মুফরেদুল কারাম আর অত্যন্ত বেশি দানশীল ছিলেন কাসিরুল এহসান আল্লাহ বিশেষ করে ছাত্র যারা কোরআন হাদিস শিখত দিনের শিক্ষা লাভ তাদের সাথে খুব বেশি স্নান করতেন তাদের অনেকে ভরণ হ্যাঁ, পোষণ সবকিছু খরচ খরচা লেখাপড়া সব দিয়ে পড়াইতেন গরিব ছেলে পড়তে পারেন না এমাম বোখারি রহমাউল্লাহ ফরজ তার বাপের যথেষ্ট ধন সম্পদ পেয়েছিলেন কিছুই রাখেনি সব এই দিনের খাতিরে ব্যয় করে দিয়েছে নিজে এলেম হাসালের জন্য বিভিন্ন শহরে যাওয়ার জন্য আর তারপরে যা বেঁচেছে ছাত্রদের উপর খরচ করতেন তিনি মুমতালিউন অত্যন্ত সক্রিয় মানুষ ছিলেন অ্যাক্টিভ মানুষ দেখেন অলস মানুষকে দিয়ে কোনোদিন ইসলামের কাজ সক্রিয় হইতে হবে অ্যাক্টিভ হইতে হবে চটপটে হইতে হবে অল ইখলাস অন্তরে নিষ্ঠাবান মানুষ ছিলেন অহব্বুল আমাল কাজকে পছন্দ করতেন কাজ করা ভালোবাসবে না শুয়ে থাকা পছন্দ বসে থাকা পছন্দ গল্প করা পছন্দ তারা কাজ হবে আল্লাহ যেন আমাদের এইসব রোগ মুক্ত হওয়ার তফিক দান করেন এত বিরক্ত করছে আজকাল মোবাইল দিয়ে আল্লাহ নতুন না পুরাতন লোক হ্যাঁ পুরাতন লোক একটু হাত উঠবেন যে যার মোবাইল বেঁচেছে একটু হাত উঠবেন এরপরে যার মোবাইল বেঁচে দুটো হইল হাত উঠবেন যে আমার বেজেছে শেখ মা সিদ্ধাতে জহদেহি আর অত্যন্ত তিনি আখেরাত মুখী ছিলেন দুনিয়ার মুখ দুনিয়ার কোনো লোক অবশ্য ছিল এবং ওয়াকাসরাতে ওয়ারা আইহি আর অত্যন্ত বেশি দিনদারি তাকুয়া পরেজারিতে সতর্ক ছিলেন একদিন একটা আলোচনা করেছিলেন এটা হচ্ছে তাকুয়া তাকর অল্প হচ্ছে জগৎ আর জগতের উপর হচ্ছে ওয়ারা সন্দেহ মুক্ত আমি সন্দেহ থাকবো না হারাম না যাই নেই মগরুতেও নেই অপছন্দনীয়তা নেই এমনকি সন্দেহ তো নেই এমনকি জায়েজটা ছেড়ে দাও ওরা বলা হয় জায়েজ ছেড়ে দিয়ে উত্তম করা জায়েজ ছেড়ে দাও জায়েজ কিন্তু করবো সেই যুগের আলেমরা এমন ছিলেন তখন সুযোগ সুবিধা ছিল এখন সুযোগ সুবিধাও নেই এখন সুযোগ সুবিধা নেই এখন যদি ক্যারাম বোর্ড খেলেন খুব সুযোগ সুবিধা আছে এখন যদি ক্রিকেট খেলেন অমুক সাহেব ক্রিকেট খেলছে ভালোই বুঝে হ্যাঁ তারপরে ফুটবল খেলেন ভলিবল খেলেন যেগুলো দিয়ে ইসলামের ক্ষতি আর লাভ কিছুই হবে না সেই খেলা খুব খেলেন এটা চাই সারা দুনিয়া চাই কথা বোঝা গেছে কিন্তু যেই খেলা দিয়ে ইসলামের কিছু খেদমত হতে পারে যেই খেলার জন্য প্রশংসা করেছে রসুল্লাহ উৎসাহিত করে সেই খেলা চরম অপরাধ কথা ঠিক না এমাম ইমাম মুখারহমতুল্লাহ আলী তিনি খেলায় পারদর্শী ছিলেন এত বড় ইমাম অসত্ত্বে তাহলে বোঝা গেল যে কোনো আলম যদি খেলে কোনো দোষ নেই তোমরা খেলছেন না কি খেলা খেলছেন এখানে করে ওই যে কি বলছেন হ্যাঁ ব্যাডমিন্টন নামটা কিন্তু তাই না খারাপ তো তিনি তীর চালাতে পারদর্শী ছিলেন তীর চালা যদি শিখেন নিশানা করেন একটা গাছকে নিশানা করছেন কলার কাছে এটা কাজ দিবে আপনার অফাত তার কাল শনিবার ঈদ উল ফিতের রাত ছিল সুফানাল্লাহ সওয়ালে জন্ম তেরো সওয়াল আর এতেকাল সওয়াল মাসের প্রথম তারিখ চাঁদ উঠেছে ঈদ উল ফিতরের রাতেই তার কাল ঈদের দিনে জোহরের সলাতের পরে তার দাফন হয় দুইশো ছাপ্পান্ন হিজমিতে খারতান নামক একটি গ্রামে যে গ্রামটি সামারতান বিশাল এক এলাকা রয়েছে যে এলাকার একটি শহর বা গ্রাম হচ্ছে খাদ্দান সেখানে আর এগুলো সেই আজারবাইজান উজবেকিস্তানের দিকে ওয়ান হাফেজ এমাম বলছেন তার সম্পর্কে যে তিনি প্রতিপালিত হয়েছেন এলমের কোলে বা এলমের দোলনায় আর তিনি স্তন্য পান করেছেন বা দুধ পান করেছেন দুধ পান করেছেন ফজিলত মহত্বের দুধ ফাকানা ফেতামু আলাহাদাল্লেবা সুতরাং তিনি এইভাবেই তিনি লালিত পালিত হয়েছে এই ছিল এমাম বুখারি রহমাউল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এমাম বুখারি রহমাউল্লাহ জন্ম আর তার বয়স আয়ু কত আর তার মৃত্যুকাল এ সম্পর্কে একটা নজম রয়েছে কবিতা আমরা ছাত্র জীবনে মুখস্থ করেছিলাম আমাদের দেশে যেসব আরবি কিতাবগুলি আছে সেই বোখারির উপর লেখা হয়েছে তাতে এই কবিতাটা আছে দুটো লেকশনে কানাল হাফেজ কানাল বোখারি ও হাফেজ আর মোহাদ্দেসান এমাম বোখারি হাফেজ আর মোহাদ্দেস ছিলেন হাফেজ আর এগুলো কিন্তু হাফেজ মানে হাফেজ কোরআন শুধু না আজকাল হাফেজ মানে কি হাফেজে কোরআন তখনকার যুগের হাফেজ মানে যার লক্ষাধিক হাদিস মুখস্থ হাদিসের গভীর জ্ঞান গভীর জ্ঞান আর শুধু না কিছু না না বলছে মুখ আর হাফেজ এক হাদিস এক লক্ষ হাদিস এবং হাফিজ রহমতুল্লাহ বলেছেন তো হাফেজ ছিলেন মহাদ্দ ছিলেন জামাল এই সাহি বুখারিকে সংকলন করেছে একত্রিত করেছেন সম্পূর্ণ সূক্ষ্ম করে মিলাদ ও সিদ্কুল তার জন্ম তারিখ হচ্ছে সিদ্ক অমুদ্দাত আর তার আয়ু হচ্ছে বয়স হচ্ছে হামিদুল ওয়ান কাজাফি নৌরি এবং তিনি তিরোধান করেছেন দুনিয়া থেকে বিদায় দিয়েছেন ইন্তকাল করেছেন ফি নূরি নূরে সিদ্কুন হামিদুল আর নূর সিদ সত্যতা আর হামিদুন প্রশংসিত আর নূর মানে জ্যোতি আলো কি বলতে চাইলাম আবজাদের অঙ্ক বলতে চাইলাম এখনো বুঝেননি তার জন্ম তারিখ চেয়ার সহজে মনে রাখার জন্য এই তিনটা শব্দ মনে রাখলেই চলে আর আবজাতের অঙ্কগুলি জানলেই চলে এইভাবে এই কবিতায় কবিতা পেশ করা হয়েছে সেটা হচ্ছে তার জন্ম হচ্ছে কি কি বললাম সে দেখুন সদ তাল কাফ সদ তাল কাফের নাম্বার কত আমি আপনাদের জন্য নোট পেয়ে নিচ্ছি কারণ এগুলো মনেও থাকে না সদের নম্বর হচ্ছে নব্বই দাল কত আব জাত তাহলে চার নম্বর পড়েছে চার এটা সহজ দশ পর্যন্ত যাওয়ার পরে তখন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ করে নব্বই যাবে তারপরে একশো দুশো তিনশো এইরকম সিস্টেম আছে তো সদে নব্বই হয়ে গেল ডালে চা চা হলো কত হইল চৌরানব্বই হইল আর কাফ হচ্ছে একশো কাফ হচ্ছে একশো তাহলে কত হইল একশো চোরা মিলা তহু সিদ্ কোন তার জন্ম হচ্ছে শীত কোন মানে একশো চৌরানব্বই মুদ্রাত উমরেহি তার আয়ুকাল হচ্ছে হামিদুন হামিমিয়াদা কত হয় হ্যাঁ। হয় আট মিমে হয় চল্লিশ ইয়াতে দশ আর দালে হচ্ছে চার টোটাল কত না বাষট্টি তেষট্টি তার হিসাব করেন সহজ জন্ম একশো চুরানব্বই আর এতেকাল হচ্ছে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন বললেন নাকি দুইশো ছাপ্পান্নতে এতেকাল দুইশো ছাপ্পান্নতে এতেকাল তাহলে ছাপ্পান্ন আর এদিকে হচ্ছে কত হলো আষট্টি যদি দু চার মাস হয়ে যেত তেষট্টিতে ঢুকে গেল তো সুহান আল্লাহ বড় বড়দেরকে দেখেছি যে তাদের আয়ু হচ্ছে বাষট্টি তেষট্টি রসুল্লাহ বয়স কত তেষট্টি আবাকার ওমার শুধু ছিল এবং বুখারি বাষট্টি তেষট্টি তো হামিদ হয়ে গেল তাহলে তার আয়ু হচ্ছে কত বাষট্টি ওয়ান তার হয়েছে নুন নুনের সংখ্যা হচ্ছে পঞ্চাশ ওয়াও হচ্ছে ছয় আর রা হচ্ছে দুইশো এখন আমরা আলোচনা করি এমাম রহমতুল্লাহ ওস্তাদদের সম্পর্কে যেখানে গত সপ্তাহে থেমেছিলাম এবং ছাত্রদের সম্পর্কে তার ওস্তাদের সংখ্যা সম্পর্কে তার ওস্তাদের সংখ্যা অনেক বেশি ছিল বলছে অনেক তার ওস্তাদ বা শিক্ষকদের যে লিস্টটা রয়েছে সেটা পাঁচ ভাগে বিভক্ত বা পাঁচটি স্তরে বিভক্ত আলামারা পাঁচ স্তর করেছে প্রথম স্তর হচ্ছে তার ওস্তাদ এমন যারা তাবেইনদের থেকে হাদিস বয়ান করেছে তার মানে তারা কারা তাবা তারা এই যুগেরই তারা ছিলেন তবে তাবেইনদের কাছ থেকে তারা শোনেন তাবেইনদের কাছ থেকে তারা শোনেননি কিন্তু যুগ পেয়েছেন অনেকে যুগ পেয়েছে কিন্তু শোনেননি আচ্ছা না এরকম অনেকে আমাদের যুগে আছে কিন্তু আমাদের এখানে দার্সে আসে না হইত তাই না তো ঠিক ওই রকম যারা ছিল তো দ্বিতীয় স্তরের তারা অবস্থা তৃতীয় স্তর হচ্ছে মাঝারি তারা মানে অধিকাংশ ওস্তাদ গুলি মাঝারি এরা ছিলেন তারা যাদের তাবেইনদের সাথে সাক্ষাৎ হয়নি মধ্যম শ্রেণীর যারা ওস্তাদ এমা বখারি রহমতুল্লাহ তাদের তাবেইনদের সাথে সাক্ষাৎ হয়নি তাহলে কার সাথে সাক্ষাৎ হয়েছে তাবা তাবাইনদের কাছ থেকে এলেম হাসিল করেছেন তাবা তাবাইনদের কাছ থেকে এলেম হাসিল করেছেন তার ওস্তাদরা বরং তাবা থেকে করেছেন এটা হচ্ছে তৃতীয় স্তর চতুর্থ স্তর তার ক্লাস ক্লাসমেট ক্লাসমেট বলেন তাই না সহপাঠী সহপাঠীদের কাছ থেকে এলেম হাসিল আর কিছু ছিল যারা তার একটু সিনিয়র দেড় বছরের সিনিয়র একটু বেশি সিনিয়র একটু আগে অ্যাডভান্স আছেন তাদের কাছ থেকেও এলেম নিয়েছেন বর্তমান যুগে আমাদের আলেম আলমাদের এই থেকে অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে যদি ক্লাস ম্যাচ হয় যদি একই যুগের সমসাময়িক হয় তাহলে আলমাসের লাইন আছে আমরা কামাত হারিয়ে পড়েছিলাম আদব সাহিত্যের কিতাব আরবিতে তাদের দু তিনটা বাক্য পড়েছিলাম খুব সুন্দর আর আমিও মুখস্থ রেখেছি কিছু কিছু জিনিস মাসাল্লাহ তো পড়েছি কিন্তু মুখস্থ আছে মানে কম্পিউটারে ও ভুলার না ইনশাআল্লাহ লায়ন আসেন যারা একই যুগের মানুষ তারা কেউ কারো সাহায্য করে না শুধু হিংসাই করে মানুষের স্বভাব আমাদের পরে যারা আসবেন আমাদের যুগের ভালো মানুষদের প্রশংসা করবে কারণ ওদের আর হিংসা করে লাভ নেই দুনিয়াতে চলে গেছে কথা বুঝতে পারছেন কিন্তু একই যুগের যদি একই ময়দানের লোক হয় বিশেষ করে আলেম আলেমদের ডাক্তার ডাক্তার এক ডাক্তার নাম করে যদি একদিন এক ফার্মাসিস্টের কাছে আর এক ফার্মাসিস্টের কথা বলেছি এমন হে চলেছে সে ছিল পাকিস্তান আরে গরম গরম মেজাজ এমনি তো পাকিস্তানের মেজাজ মানে গরম হ্যাঁ, মাথা মোটা হ্যাঁ, রাগ করবে কোন পাকিস্তানে কিন্তু এটা হাকি এই তাদের মাথা ফোটার কারণে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছে তো কি বলছিলাম হ্যাঁ ফিরে আসি একই সাবজেক্টের লোক হইলে একই স্কুলের যদি শিক্ষক হয় খালি হিংসা আলমদের মধ্যে নাই কিন্তু আলমরা সাদা কাপড় তো ধরা পড়ে যাবে কথা বলছেন না শিক্ষকে শিক্ষকে এমন দ্বন্দ্ব আছে একই স্কুলে দেখেন এক শিক্ষক আর শিক্ষকের নাম করবে না ওষুধ শুধু কি মতি করবে এক ডাক্তার আর এক ডাক্তার বিশেষ করে এক হসপিটাল হলে ও ও কি জানে কোন একজন ওই রকমই আলেম নাকি আর এক আলেম সম্পর্কে বলেছে ও হাত ঘাস খেয়ে বলেছে ঘাস বলেছে তখন ছাত্র ছিল খুব চালান ছাত্র ছিল খুব চালান ঘাস খেয়ে পড়েছে তাহলে তো ঘাসই খাই বুঝাচ্ছে তখন ওই যে কি বলতে পড়েছে তো ওকে আপ্যায়ন করতে গিয়ে সামনে ঘাস এনে দিয়েছে আজকাল তো সুস্থ থাকার জন্য মানুষ ঘাস খাচ্ছে তাই সালাদ ঘাস খাচ্ছে কিন্তু সেই হুজুর পীর সাহেবকে এক পীর আর এক পীর বলছে ও ঘাস ঘাস খেল কি জানে ঠিক আছে ঘাসই খাও ঘাস নিয়ে এসে দিয়ে দিয়েছে বেহাদব কোথাকার হ্যাঁ আলেমদের সাথে বেহাদবি এত বড় বেহাদবি কেন হুজুর আপনারা তো বললেন যে ও ঘাস খেয়েছে তো আপনারই সাথে উনি আলেম আপনি আলেম তো উনি ঘাস খেয়েছেন তো আপনি ঘাস খাবেন না আল মহাসের আসের একই যুগের লোক সহযোগিতা করে না অসৌচ অধিকাংশ হিংসা আল মোয়াসারা আসল মুনাফা আল মোয়াসার আর একটা জোগাড় পড়েছিলাম আল মোয়াসাল আসল মুনাফা একই যুগের লোক হওয়াটা হচ্ছে ঘৃণার জড় ঘৃণা শিক্ষা ঘৃণার মূল কারণ বরদাস্ত করতে পারে না মেনে নিতে পারে না ইল্লা মাসা যার বাবা রহম করেছে যার অন্তরে আল্লাহ তাকুয়া দিয়েছে যে আমি যদি এরকম ঘৃণা করি আমি যদি হিংসা করি তাহলে তো জাহান নামে যাবো আমি জ্বলে মরবো তো জ্বলবো তো জ্বলবো এই ভয় যদি থাকে তাহলে তবা ইস্তেফার করে ফিরে আসবে শয়তান ঢুকবে আবার শয়তানকে বের করে দিবে হ্যাঁ হিংসা আসতে পারে কিন্তু শয়তান সাথে সাথে অন্তর থেকে বের করার তরিকা হচ্ছে এগুলো যে তরিকাটা বললাম যেটা আজকের বিষয়টা কিন্তু ইঙ্গিত করলাম আপনার মধ্যে তাকুয়া লাগবে তাকুয়া দিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমার মধ্যে হিংসা ঢুকাচ্ছে শয়তান হ্যাঁ আমার মেনে নিতে পারছে না ওকে এটা শয়তান ঢোকাচ্ছে কিন্তু আমি আমার খাবো ওর কাছে হ্যাঁ আল্লাহ ওকে দিয়েছে আমাকে দিয়েছে আমার যা আছে তা আমাকে দিয়েছে আমারটা ওকে দিবে না আল্লাহ আর ওরটা আমি পাবো না মেনে নেওয়া যায় না সহজ কিন্তু তারপর সাথী সঙ্গীদের কাছ থেকে লেখাপড়া করেছেন সাথী সঙ্গে ভুল করছে তারপরেও সাথীকে জিজ্ঞেস করেন ও জানছে যে সঙ্গী একই সঙ্গে যদি জিজ্ঞেস করি তাহলে তো সংশোধন হয়ে ভুল করছে সারা জীবন ভুলটা থেকে যাবে অথচ সঙ্গীর কাছ থেকে জেনে নিলে একবারই সংশোধন হয়ে গেলে একটু ছোট নিজেকে মনে করলো আলহামদুলিল্লাহ ছোট না আল্লাহ করে দেবে আপনি নিজেকে ছোট করুন আল্লাহ বড় করে অসুবিধা ওস্তাদের ওস্তাদদের কাছ থেকে যখন পাননি তখন সাথী সঙ্গীতের কাছ থেকে এলেম হাসিল করে যেমন বহের হতো এটা হচ্ছে চতুর্থ তাবা বাবা চতুর্থ স্থান বা ওস্তাদের কাছে যেতে পারেনি হয়তো বা পাননি পঞ্চম তাবাকা হচ্ছে কমন ফি এদাদে তালাবাতে সুফহান এমনকি তার ছাত্র বলে গণ্য ছাত্রদের কাছ থেকেও তিনি এলেন ছাত্রদের কাছ থেকে আজকাল ভাবা যায় হাজার একটা লোক পাবেন এরকম যে মেনে নেবে আমি ছাত্র কাছ থেকে কিছু শিখি হ্যাঁ বাবা তোমার কাছে তো অনেক জ্ঞান আছে আমাকে কিছু শিখাও বলবেন হ্যাঁ মানুষই মনে করবে না তালাবা তার ছাত্রদের মধ্যেকার ফিস্তিনে বয়সের দিক থেকেও সনদের দিকেও সামিয়ামিন তাদের কাছ থেকে তিনি শুনেছেন হাদিসে বর্ণনা ছাত্রর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন হাদ্দাসানি ফোলান মমুক হাদিস বয়ন করেছেন ছাত্র মমুক সারা জীবনে ছাত্র একটা হাদিস ওনার ওর কাছে পেয়েছেন হয়তো অন্য ওস্তাদ থেকেও পেয়েছেন যেটা অন্য ছাত্র কাছ থেকে দিয়েছেন এই জন্য এমন বোখারি রহমাহুল্লাহ অল্প কিছু রেওয়াজ করেছেন ছাত্রদের কাছ থেকে তিনি তার একটা প্রসিদ্ধ কথা রয়েছে কামেলান পূর্ণ মহাদ্দেশ হইতে পারবে না আম্মান হওয়া আম্মান হওয়া আম্মান হওয়া যতক্ষণ পর্যন্ত তার বড়দের কাছ থেকে না শিখিবে তার সমানদের কাছ থেকে না শিখিবে তার নিজের থেকে না শিখবে মানুষকে কামেল হওয়ার জন্য সবার কাছ থেকে শিখতে রেডি আছে অসুবিধা নেই আপনি এটা যা যা আল্লাহ খায় আরে আমার ভুল ধরে নিলাম মাইন্ড করে ফেলে দেবেন না তিনি বলছেন যে আমি এক হাজার আশি জনের কাছ থেকে এক হাজার আশি একটু বললাম না এক হাজার আশি জনের কাছে আমি এক হাজার আশি জনের থেকে হাদিস লিখেছি সকলে মহাদিস ছিল সকলে মহাদিস ছিল ওকাল আয়দান আরো বলছেন লাম আক্তুব আমি এমন কোন ওস্তাদের কাছ থেকে লিখেনি যার আকিদা ভ্রান্ত ছিল সবই আকিদার আলেম মহাদেশের কাছ থেকে নিয়েছি যারা সকলে বলতো যে ইমানের সংজ্ঞা হচ্ছে কথা এবং কাজের নাম অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা মুখের কথা হচ্ছে স্বীকৃতি দান করা আর আমল হচ্ছে অন্তরের আমল আছে আর কাজের অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে অর্থাৎ ইমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম এটার বিল্লি সার হচ্ছে আল এতেকাত বিল জানান অন্তর থেকে বিশ্বাস করা বা এতেকাত বিল কাল আর এখরার বিল সান জবান দিয়ে স্বীকৃতি দান করা আর ওয়াল আমাল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল তিনটি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে কি ইমানের আলে সুন্নাতে রাখি দেয় পক্ষান্তরে মুরজিয়ে আর তারপরে মুরজিয়া দুই রকম আকিদা ফোকাহা এই মুরজিয়াদের কাছে ইমান হচ্ছে একটা যে বিষয়ের নাম সেটা হচ্ছে বিশ্বাসের নাম আর একটা প্রকাশ করতে হবে স্বীকৃতির মাধ্যমে আমল নাকি ইমানের অন্তর্ভুক্ত নাই এইরকম আলেমদের কাছ থেকে ইমাম বুখারি আমল্লাহ এলেম হাসিল করেননি তাহলে ইমাম বুখারি রহমাউল্লাহ সহি আকিদা এবং সহি মানহাজের সালাফি ইনার মানহাজের সালাফিউল আকিদা ছিলেন সালাফিউল মানহাজ ছিলেন তিনি মহাদিস ছিলেন সাহেব হাদিস ছিলেন আহলুল হাদিস ছিলেন আহুল হাদিস মানে শুধু নামে না কাজে আহুল হাদিস ছিলেন এবং তিনি সহি আকিদা এবং মানহাজের ছিলেন এমন কারো কাছ থেকে হাদিস লিখিনি লাম আত্ম ইল্লাম কাল্লা এমন ব্যক্তির কাছ থেকে শুধু লিখেছি যিনি বলতেন ইমান কল এবং আমালের নাম যারা বলতো ইমান শুধু অন্তরের বিশ্বাসের নাম লিখতাম না যারা ইমান শুধু অন্তরে বিশ্বাস আর মুখে উচ্চারণ করলে হয় আমল ওর মধ্যে না আমল হচ্ছে বাইরের জিনিস তাদের কাছ থেকে তাহলে বোঝা গেল যে ইসলাম শিবের সহি আপনি আলমের কাছ থেকে কি শিখলেন ইসলাম শিবের কাছ থেকে একদিন আমি আলোচনা করেছি আমার মনে হয় ইসলাম সবার কাছে শেখা যাবে না অসুবিধা নাই উনিও তো কিছু ভালো কথা বলছেন আর দেখি একটু সুবিধা আজকাল পর্যন্ত কিন্তু আপনারা ইন্টারনেট যাদের আকিদা মানা আছে ঝামেলা আছে তাদের কাছ থেকে ইসলাম শিখবেন না কারণ সে আপনার চাইতে বেশি পণ্ডিত সব ক্ষেত্রে কোনটা দশটার মধ্যে বা একশোটার মধ্যে একটা ভেজাল ঢুকিয়েছে আপনি চিহ্নিত করতে পারবেন না সেটা হয়তো ভালো আলেমরা পারবে সুতরাং আপনি বিভ্রান্ত হয়ে যাবেন তারপরে আরেকটি বিষয় মনে রাখবেন যার কাছ থেকে শিখবেন তার কাছে আপনি নিজেকে সবসময় কি মনে করবেন দুর্বল মনে করবেন প্রভাবিত হবেন আপনি অচেতন ভাবে প্রভাবিত হবেন হ্যাঁ যে না সুতরাং তার ভুল কেউ ধরলে তখন গাছ হইলে উঠবে আপনার গায়ে জ্বালা শুরু হয়ে যাবে আপনার তখন আপনি বেদাতির পক্ষ থেকে গুমরার পক্ষ থেকে আপনি তখন ডিফেন্স করা শুরু করবেন যা আজকাল অনেকে সহি আকিদার মুখোশধারী বা সই আকিদা সই আকিদা করছে না আসলে সই আকিদা মানহাজ পায়নি কিছুটা আকিদা পেল সই মানহাজ পায়নি এখনো বেদাতিদের কাছ থেকে শিখে ভুল মানহাজের লোকদের কাছ থেকে শিখে যারা খারেজির ফ্যাক্টরি তৈরি করে রেখেছে জঙ্গি তৈরি ফ্যাক্টরি যাদের কাছে যাদের থিওরিতে যাদের তার পুস্তকে আছে তাদের কাছ থেকেও শিখে কথা বুঝতে পারছেন না না এইভাবে শিখতে হবে না আপনাকে শিখতে হবে হ্যাঁ দিন ইসলাম শিখবেন তো একবারে স্বচ্ছ হ্যাঁ, স্বচ্ছ উৎস থেকে শিখবেন স্বচ্ছ যেমন স্বচ্ছ পানি ছাড়া আপনি ভেজালযুক্ত পানি পান করবেন না আপনি পুকুরের পানি পান করবেন যেখানে আপনার ময়লা আবর্জনা কত আসছে না পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি পান করবেন ঠিক তেমনই দিনকে স্বচ্ছ থেকে আপনাকে নিতে হবে আল্লাহ যেন বোঝার আর কখন এটা মনে করেন যেমন ওনারাও তো ভালো কাজ ভালো কাজ করছেন কিন্তু ভালোর মধ্যে দুধ যদি পাঁচ লিটার থাকে আর যে এক ফোঁটা দুই ফোঁটা পেশা মিশিয়ে দেওয়া হয় তাহলে বুঝি হবে না পারবেন পান করতে কঠিন হবে তাহলে দুনিয়ার ক্ষেত্রে পারছেন না দিনের ক্ষেত্রে কি করে আপনি বরদাস্ত করে নিচ্ছেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের এইসব স্বার্থে বেঁচে থাকা তৌফিক দান করেন তার ছাত্রদের কথা বলি আম্মা তার ছাত্র তাদের সংখ্যা এত বেশি যে গণনার বাইরে গণনার বাইরে মানে গণনা করা যাবে না ওয়ালা উদাহরণস্বরূপ এই শহীদ বোখারির বর্ণনাকারী যারা রেওয়ায়তকারী তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছেন ইমাম ফেরাবরি ফেরাবরি বলছেন রহমহল্লা সামিয়া সহি আল বুখারি তিসকুন আলফা রাজুদ্দিন শহীদ বোখারি শুনেছে ইমাম বুখারি থেকে সরাসরি ইমাম বুখারি যখন সহি বুখারি লিখলেন দীর্ঘ ষোলো বছরে লিখেছেন কিন্তু কদিন লিখেছেন ষোলো বছর লিখেছেন মসজিদ নবীতে আর যে রৌদা রিয়াজুল জান্না রৌদা যে জায়গাটি জি রৌদাতুল রিয়াজুল জান্না মেম্বার আর নবীলামের বাড়ি এই দুইয়ের মাঝখানে এখানে বসে লিখেছেন তো সহি বুখারি লিখার পরে তিনি সহি বুখারি থেকে নিজের কিতাব থেকে দর্শ দেওয়া শুরু করেছেন দর্শ দিয়েছেন তার ছাত্র সংখ্যা টোটাল তার ইন্তেকাল পর্যন্ত ছিল তিস কোন আল ফরাজ নব্বই হাজার নব্বই হাজার এবং তার সহি যেমন তিনি শিখেছেন তার ছাত্র থেকে তার ওস্তাদও তার কাছ থেকে শিখেছেন দেখুন আপনি যেমন হবেন তেমন আপনার সাধারণরা করবেন আপনি ভালো হলে লোকেরাও ভালো করবে আপনি মন্দ হলে মন্দ করবেন তাই না তিনি যখন ছাত্র কাছ থেকে শিখেছেন তার কাছ থেকে তার ওস্তাদ শিখেছেন এই ক্ষেত্রে বলছেন ফামান থেকে সহি ইমাম আব্দুল্লাহ মোহাম্মদ আল মুসনাদি এবং আবদুল্লাহ বিন মোনাইমির বা মুনির ওয়া ইসহাক বিন আহমদ সারমারি এবং তার সাথী সঙ্গী যারা সহপাঠী তাদের মধ্যে ইমাম আবু জুরআ রাজি ইমাম আবু হাতিম রাজি আর বড় বড় হাফেজ ইমাম মুহাদ্দিসিন যারা তার কাছ থেকে এলেম শিখেছেন তার ছাত্র তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র হচ্ছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জি ইমাম মুসলিম সহি মুসলিমের সংকলন ইমাম তিনি হচ্ছেন ইমাম বুখারীর জি সিনিয়র ছাত্র এমাম ইবনে খোজাইমা সহি ইবনে খোজাইমার যে মুসান্নিফ এমাম মোহাম্মদ বিন আল মারওয়াজি তাকে আমল কিতাব রয়েছে এমাম আব্দুল আবু আব্দুর রহমান নাসাই এমাম নাসাইও জি হ্যাঁ এই যে কুতুব সিদ্ধান্ত এমাম নাসাইও এমাম বখারি ছাত্র এমাম তিরমিজি এমাম আবু ইসা আর তিরমিজি এই জন্য তিরমিজি যদি পড়েন আর আরবিটা বুঝেন জানি না বাংলায় সবগুলি তর্জমা করেছে কিনা হাদিসটা ছাড়া তো ওতে দেখবেন একটা হাদিসের পরে একটা অধ্যায় তারপর হাদিসের পরে দেখবেন অনেকগুলি ক্ষেত্রে একটা হাদিস সম্পর্কে ইমাম বোখারিকে এবং তিনি জিজ্ঞেস করছেন আবু ইমাম আবু বলছেন ইসমাইল বা আমি মোহাম্মদ ইসমাইলকে জিজ্ঞেস করেছি তার মানে তার তিনি এই সম্পর্কে বা এই বর্ণনাকারী সম্পর্কে বা এই মাসলা এইভাবে অনেক জায়গায় তিরমিজিটা আছে সময় অনেক হয়ে গেছে আজকে এখানে ক্ষান্ত করছি আল্লাহ রব্বর যেন আমাদেরকে দিন শিখার তফিক দান করেন এবং দিনের প্রতি আমল করে চলার তফিক দান করেন দিনই তরবিয়ার ছেলে মেয়েদের এবং আমাদের মুসলিম ভাই বোনদের করার জন্য তফিক দান করেন আল্লাহ আমাদের যেন বিভিন্ন পাপ থেকে অন্যায় থেকে ভুল থেকে গুমরাই থেকে বেঁচে থাকার তফিক দান করে সুহার অবিকর বেলিজাদ আল্লাহ সালাম আলহামদুলিল্লাহ